করা হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘোষণা দিলেন অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম ধনীদের মালের মধ্যে গরিবদের অংশ রয়েছে গরিবেরা চিন্তা করল তাহলে আমাদের অংশ উদ্ধার করতে হবে এজন্য ইসলামের প্রথম দিকে ধনীদের চেয়ে গরিবেরাই দলে দলে যোগদান করেছিল বেশি জাকাতের খাতগুলো আল্লাহ রাব্বুর আলামিন নিজেই আলোচনা করেছেন কোন নবীর দায়িত্বে দেন নাই কোন মুফতির দায়িত্বে দেন নাই যেসব বিষয়গুলো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো আল্লাহ রাব্বুল আলমিন নিজেই বিস্তারিত আলোচনা করেছেন আপনারা জানেন মানুষ মারা গেলে পরে সম্পদ বন্টন নিয়ে গন্ডগোল হতে পারে আল্লাহ রাব্বুল আলমিন সুরায় নেসার এগারো নম্বর আয়াত থেকে শুরু করে এজন্য মৃত্যু ব্যক্তির সম্পদ বন্টনের বিধান নাজিল করেছেন শুরুই করেছেন ইউসি কুমুল্লাহু আউলাদিকুম আল্লাহ তালা তোমাদেরকে তোমাদের সন্তানদের ব্যাপারে ওসিয়াত করছেন হুকুম জারি করছেন আল্লাহর নির্দেশ লিজাকারে মিসলু হাজিল উংসাইন একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে এরপরে বিস্তারিত আলোচনা করেছেন এমনিভাবে ভাবে জাকাতের বিষয় আসলে অনেক সুবিধাভোগী স্বার্থান্বেষী লোকেরা জাকাতে ভাগ বসাতে চায় আল্লাহর রাসুল সাল আলহি ওয়াসাল্লামের যুগে এমনটা হয়েছিল সুরায় তবার আটান্ন নম্বর আয়াতে দেখবেন আল্লাহ তারা বলছেন অমিন মাইয়াল মিজু ফিস সাদাকাত ফাইন ও তু মিনহা রদু ওয়াইল্লাম ইউতু মিনহা ইদাহুম ইয়াসকাতুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের মধ্যে কিছু লোক এরকম যারা আপনাকে সাদাকাতের ব্যাপারে জাকাতের ব্যাপারে জ্বালাতন করে আপনার কাছে জাকাতের মাল চায় ফাইন ও তু মিনহা রদু যদি এদেরকে এর থেকে কিছু দেওয়া হয় তাহলে খুব খুশি আর যদি এদেরকে না দেওয়া হয় তাহলে তারা বেজার হয়ে যায় অসন্তুষ্ট হয়ে যায় সোরায় আবার আটান্ন নম্বর আয়াত এতে বোঝা গেল জাকাতের ক্ষেত্রে অনেক মানুষের লোভ পড়তে পারে সেজন্য জাকাতের খাতগুলোকে আল্লাহ রব্বুল আলমিন নিজে বয়ান করেছেন অথচ জাকাত কি পরিমাণ মাল হলে ফরজ হবে কি পরিমাণ আদায় করতে হবে এ বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে নাজিল করেন নাই সেই হাদিস থেকে এগুলোর বর্ণনা আছে এই জন্য মনে রাখতে হবে বর্তমান সমাজে একদল অশিক্ষিত অথবা কিছু বই পুস্তক করে ইসলামের কিছু জ্ঞান অর্জন করেছে এই লোকগুলো বলে ফেলে কোরআন যথেষ্ট হাদিস মানার কি দরকার কথাগুলো ভালোভাবেই বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আমি কোরআনে তিবিয়ানান লিকুল্লি সাই সব কিছু সুস্পষ্ট বর্ণনা করেছি কোরআনে যখন সুস্পষ্ট বর্ণনা আছে তাহলে তো আর হাদিসের দরকার নেই এটা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামকে এই কোরআনের প্রচারক হিসাবেই নাজিল করেছিলেন আমরা এটা আগে আলোচনা করেছি শুরুতে এই কোরআনের জন্য রমজান মাসের গুরুত্ব রমজান এই কোরআন নাজিদের মাস এই কোরআনের জন্য লাইলাতুল কদরের গুরুত্ব লাইলাতুল কদর কোরআন নাজিদের রাত এই কোরআনের জন্য আল্লাহর নবী মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লামের মর্যাদা এবং গুরুত্ব কারণ তার উপরে নাজিল হয়েছে তার সম্পর্কে বলা হয়েছে সুরায় জুমার দুই নম্বর আয়াতে والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আল্লাহ যিনি উম্মিদের মধ্যে রাসূল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকেই একজন তাদের মধ্য থেকে বলতে ফেরেস্তা রসুল না জিন রাসুল না মানুষ রাসুল প্রেরণ করেছেন কারণ মানুষের মধ্যে থেকে যিনি রাসুল হবেন তিনি মানুষের প্রয়োজন বুঝবেন এটা নিয়ে অনেক অতি উৎসাহী আশেকে রাসুল বিশেষ করে পীরদের একটা অংশ মনে করে আল্লাহর রাসুল কি মানুষ ছিলেন আল্লাহর রাসুল আল্লাহর জাতি নূরের তৈরি তিনি কি মাটির তৈরি এসব কথা আলোচনা হয় আমাদের কিতাবুল আকায়েদে আমি বিস্তারিত লিখে দিয়েছি মক্কার কুফফারদের একটা অভিযোগ ছিল এটাই মা লেহাদার রাসুল ইয়াকুলু তাআম ইয়ামশি ফিল আসওয়াক এ কেমন রাসুল বাজারে যায় খাওয়া দাওয়া করে আম বিয়েও করে আবার সন্তানও হয় এ কেমন রাসুল এদের ধারণা ছিল রাসুল হবেন আল্লাহর কোন সন্তান অথবা ফেরেস্তা মানুষ কেন হবে আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে উত্তর দিয়েছেন হে নবী আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিন যদি পৃথিবীতে ফেরেস্তা বিচরণ করত তাহলে আমি ফেরেস্তা রাসুল পাঠাতাম যেহেতু মানুষের জন্য আমি রাসুল প্রেরণ করেছি মানুষের পেশা পায়খানা থেকে শুরু করে ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন আন্তর্জাতিক জীবন সব ক্ষেত্রে মানুষের সব প্রয়োজনগুলোতে শিক্ষা দেওয়ার জন্য যিনি মোয়াল্লিম হবেন শিক্ষক হবেন তাকে অবশ্যই মানুষ হতে হবে মানুষ না হলে পরে ফেরেস্তা হলে তার খাওয়া দাওয়ার প্রয়োজন নাই স্ত্রীর প্রয়োজন নাই ঘুমের প্রয়োজন নাই সে মানুষকে এগুলো শিক্ষা দেবে কি করে এই জন্য মনে রাখতে হবে এগুলো আকিদার বিষয় আল্লাহর রাসূল সাল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাফরুনি হে আমার উম্মতরা তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না কেমা আসরাতিন নাসারা ফি ঈসা ইবনে মারিয়াম যেমনটা বাড়াবাড়ি করেছিল খ্রিস্টানরা ঈসা ইবনে মারিয়ামকে নিয়ে তারা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর পুত্র বলেছে তোমরা আমাকে আল্লাহর পুত্র বা আল্লাহর অংশ বানাবে না বরং তোমরা বলো আবদুল্লাহ রাসূল আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল এজন্য সোজা বিষয় কালিমাতু শাহাদার সাক্ষী দিতে গিয়ে আমরা বলি ওয়াশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর আব্দ আল্লাহর গোলাম আল্লাহর কি ও রাসুল এবং তার প্রেরিত রাসুল আল্লাহর গোলাম তিনি মানুষ মানুষ তৈরি হয়েছে কি দিয়ে আল্লাহর রাসুলের বংশ আছে না আবার সুফিরা এইগুলো গুরুত্ব দেয় বেশি আমাদের চেয়েও ছোটবেলায় আপনারা মক্তবে পড়েছেন একশত তিরিশ ফরজ চার কুর্সি চার ফরজ এই চার কুর্সি যে চার ফরজ কি পড়েছিলাম আমি নিজেও বুঝি নাই যে পড়াইলো সেও বুঝে নাই এরপরে যখন পড়াশোনার সুযোগ হলো উচ্চ পর্যায়ে তালাশ করলাম ছোটবেলায় আমাদের মৌলবী সাহ মুখস্থ করালেন চার কুর্তি চার ফরজ চার মাজাহাব চার ফরজ আরো জানি কি কি আছে চার পীর চার ফরজ এটা শিখানে তো খুব এহসান করতে আমাদের উপর দয়া করছে এটা ফরজ বানাই দিত এখন তো বলে পীর ধরা ফরজ এই চার কুর্সি চার ফরজ কি অনেক অন্বেষণ করে পাইলাম আল্লাহর নবীর বাপের নাম কি দাদার নাম কি তার দাদার নাম কি এইগুলো জানা চার কুর্সি এটা ফরজ এটা কোনো কিতাবে নাই এগুলো পীর শব্দের তৈরি করা ফরজ যাই হোক তারপরে আমরা বলি যখন তোমাদের কাছে আল্লাহর নবীর বংশ মুখস্থ করা ফরজ হয়ে গেল বুঝা গেল আল্লাহর নবীর বংশ ছিল আল্লাহর নবী যেই বংশের থেকে তৈরি আল্লাহর নবীর বাপের নাম আবদুল্লাহ মানুষ না ফেরেস্তা নাজিল তার বাপ আব্দুল মোত্তালেব মানুষ না ফেরেস্তা রকম আদম সালাম পর্যন্ত আল্লাহর নবীর বংশ পরস্পরের যতগুলো লোক আছে আব্দুল্লাহ থেকে আদম পর্যন্ত সবগুলো মানুষ আল্লাহর নবীও মানুষ মানুষ হিসেবে তিনি আগমন করেছেন মানুষ মাটি দিয়ে তৈরি আল্লাহর নবী মাটি দিয়ে তৈরি কোন আল্লাহর নূর দিয়ে তৈরি না আল্লাহর অংশ না আল্লাহর নূর দিয়ে যারা তৈরি মনে করে তা আল্লাহর সঙ্গে সিঁড়িকে লিপ্ত আছে ভাইরা আমার এই জন্য বলছিলাম অন্য প্রসঙ্গে এসে গেছে আয়াতের আয়াত সঙ্গে চলে আসলো মিনহুম আল্লাহ রসুল খাওয়া দাওয়া করতেন আল্লাহ রসুল বাজার করতেন আল্লাহ রসুল ঘুমাইতেন আল্লাহ রসুল পেশাব পায়খানা করতেন আল্লাহ রসুল স্ত্রী ব্যবহার করতেন উজু গোসল করতেন এইগুলো মানুষের কাজ না ফেরেস্তার কাজ এগুলো মানুষের কাজ না আল্লাহর কাজ এটা মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আকিদার ক্ষেত্রে কাউকে ছাড় দিবেন না কোরআনে পরিষ্কার বলা আছে মানুষ যত অন্যায় করুক যত গুণা করুক আশা করা যায় এক সময় আল্লাহ তালা হয়তো শাস্তি দিয়ে অথবা ক্ষমা করে তাকে জান্নাত দিবেন যদি শিরিক না করে আর যদি শিরিক করে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আল্লাহর সঙ্গে যে ব্যক্তি শিরিক করবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না এছাড়া এর ছোট যত গুণা হোক আল্লাহ তালা যার জন্য ইচ্ছে করবেন তাকে ক্ষমা করে দিবেন কোরআনের আরাকাত আল্লাহ বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করবে মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে জান্নাতকে হারাম করে দিয়েছেন জান্নাতকে হারাম করে দিয়েছেন কোনো পীর বাবা পার করতে পারবে না কি সুন্দর বলে না আমি এটা বারবার উত্তর দিয়েছি দুনিয়ার জবের কাছে গেলে উকিল ধরতে হয় প্রধানমন্ত্রীর কাছে গেলে কোন নেতার বা মন্ত্রী এমপির সুপারিশ করতে হয় আল্লাহর কাছে গেলেও সুপারিশ দরকার সেটা পিসাবরা ঠিকাদারি নিয়েছে আমি এটা বারবার বলেছি দুনিয়ার জগেরা মানুষের গোপন খবর জানে না সত্য মিথ্যা জানে না সেই জন্য উকিল নিয়োগ করা হয় উকিলেরা তর্ক যুক্তি দিয়ে জজের সামনে সত্যকে বের করে দেয় ওই যুক্তি তর্কের মাধ্যমে আইনের মাধ্যমে যেটা পাশ হয় কি উনি রায় দিয়ে দেন আল্লাহর কি কোনো কিছু অজানা আছে যেটা আল্লাহকে পিসাবরা যুক্তি তর্ক দিয়ে বুঝেই দেয় আল্লাহ তারা মুরিদদের খবরগুলো জানেন না পিসাবরা আল্লাহকে জানায় উকিল এই সমস্ত ভণ্ডামি আবার বলে কি প্রধানমন্ত্রীর কাছে গেলে সুপারিশ করা লাগে ওই বেটা প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ লাগে কার যাকে প্রধানমন্ত্রী চিনে না প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রী গেলে সুপারিশ লাগে কারো কোন এমপি গেলে সুপারিশ লাগে প্রধানমন্ত্রীর খালু চাচা মামু ভাই আত্মীয় স্বজন গেলে সুপারিশ লাগে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ লাগে যাকে প্রধানমন্ত্রী চিনে না আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে কাউকে চিনে না এমন কোন বান্দা আছে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে তার সমস্ত মখলুককে চিনে আল্লাহ যখন সকলকে চিনে আল্লাহ সকল অন্তর খবর জানেন আল্লাহর কাছে যেতে হলে আল্লাহর কাছে বলতে হলে তোর মতো ফকির পীরের কোনো প্রয়োজন নাই কোন পীরকে আল্লাহ তারা ঠিকাদারি দেন নাই তুই যেরকম ফকির ওই গুণাগার পাপি লোকটাও ফকির কোরআন আল্লাহ স্পষ্ট বলেছেন এই জন্য খবরদার এই পীরের মুরিদ যদি কেউ থাকেন তবা করেন পীরের মুরিদদের তবা করেন না করে সিরিকে লিপ্ত আছে কিভাবে সিরিকে লিপ্ত আছে এমনি পীর মানে শিক্ষকের আপত্তি ছিল না কিন্তু পীর তো শিক্ষকের নাম না ওরকম শিক্ষক তো আমরা হাজার হাজার আছি বাংলাদেশের লাখ লাখ মাদ্রাসা শিক্ষক আছে তারা কি সকলে পীর তাদেরকে পীর বলা হয় তাহলে বোঝা গেল পীর বলতে সাধারণ শিক্ষকদেরকে বুঝায় না পীর বলতে ওদের একটা পরিভাষা আছে যার কাছে মুরিদ হতে হবে তাকে বায়াত দিতে হবে তার সম্পর্কে ধারণা রাখে উনি আল্লাহর কাছে সুপারিশ করে পৌঁছাইয়া দিবে উনি মুরিদের অন্তরের সব খবর জানেন উনি কাশফোক খোলা থাকে উনি মুড়িদের অন্তরে ঢুকি আর বের হয় ঢুকি আর বের হয় পীর টেরো হয় না মুড়ির টেরো হয় না লিখেছে সুফিদের কেতাবে আশাইখু জাসুসু কলবিল মুরিদ পীর হচ্ছে তোমার মুড়িদের অন্তরের একজন গোয়েন্দা ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু আলাইহিল মুরিদ পীর সাহেব মুড়িদের অন্তরে ঢুকে আর বের হয় ঢুকে আর বের হয় মুড়িদে কিছুই সুইটের পায় না সব দেখে ওনারা চক্ষু বন্ধ করলে আল্লাহর আরস করছিল উহ কলম সব দেখতে পান এই সব আজব কাহিনী এই সব গুণগুলো কার কামেল পীরে হুকুম করলে শরীয়তের হুকুম মানা লাগে না আপনারা মনে করতে পারেন এগুলো সব কোনো ভণ্ড পীরদের কথা বলছি না পীরের মধ্যে কোনো ভণ্ড হকানি নাই সব পীরদের এই আকিদা চরমনাই পীরের বই রেফারেন্স সহ আমাদের কিতাবে লেখা আছে দিন কায়েমের সঠিক পথ ওই পাবেন দোকানে শেষের দিকে লেখা আছে পীরদের আকিদা বিস্তারিত লিখে দিয়েছি ওখানে রেফারেন্স সহ লিখে দিয়েছি কোন বইয়ের কোন পৃষ্ঠা লিখেছে আশেক মাসুক বই এছাড়া আরো অনেক বইতে লিখে দিয়েছে চরমনাই পীর সাহেবরা কামেল পীরের হুকুম হলে শরিয়াতের যদি বিরুদ্ধেও বলে তাও মানতে হবে নিরাপত্তি কোনো আপত্তি করা যাবে না এরপরে এক কাহিনী লিখে দিয়েছে পীর সাহ বলছে জেনা করতে টাকা দিয়ে জেনা করতে চলে গেছে বেশাখানায় পাঠিয়ে জেনা করতে যাও তাও মানতে হবে এটা চরমনাই পীরের কাহিনী তার বইয়ের লেখা কথা যদি না পাও তাহলে আমাকে ধরো ওদের লাইব্রেরি আছে বাংলা বাজারে আলেসাক প্রকাশনী ওখানে সব বই নতুন করে পাওয়া যাবে ছেপেছে নতুন করে আশেক মাসক বইটা খুলে পড়ুন পরিষ্কার লেখা আছে এই যদি পীরদের আকিদা হয় তাহলে এই রকম পীর ধরা ওদের বইতে লেখা আছে ফরজ এটা লিখেছে যে সাহাকিয়া পঞ্চান্ন পৃষ্ঠায় পীরের কাছে মুড়ি হওয়া ফরজ আমি বলি এই রকম পীরের কাছে মুড়ি হওয়া ফরজ তবে আল্লাহকে পাওয়ার জন্য না শয়তানকে পাওয়ার জন্য পীর ধরা ফরজ ঠিকই তবে যেরকম চোর ধরা ফরজ চোর ধরা যেরকম ফরজ এরকম পীর ধরাও কি পীর ধরা ফরজ ঠিকই আছে ভাইয়েরা আমার এই জন্য মনে রাখতে হবে এই পীর মুরিদির ব্যবসায় হাত পড়েছে এই জন্য আমাদের নামে বদনাম ছড়ায় আমরা আলেমদের বিরুদ্ধে বলি মিথ্যা কথা ওলামায় হক যারা কোরআন এবং হাদিসের কথা বলে যারা সত্যিকার অর্থে আল্লাহর দিকে মানুষকে ডাকে যারা আমরা তাদের জুতা মাথায় বহন করতে প্রস্তুত কিন্তু যারা মানুষদেরকে আল্লাহ থেকে গোমরা করে যে সমস্ত আলেমরা মানুষকে বুঝায় আল্লাহকে পাইতে হইলে পীর ছাড়া পাওয়া যাবে না এরকম যারা আলেম নাম দিয়ে ইসলামের মধ্যে বৈরাগ্যবাদকে ঢুকিয়ে দিয়েছে যারা ইসলামের এক তরিকা রাসুলের তরিকা বাদ দিয়ে বহু তরিকা চালু করেছে ওদের প্রত্যেকটা বইতে লেখা আছে বাবারা আল্লাহকে পাওয়ার জন্য কেতাবে লিখেছে একশো ছাব্বিশ তরিকা কোন কেতাবে লিখেছে সেই কিতাবটা কোরআন এই কিতাবটা হাদিস এই কিতাবগুলো হতে পারে শয়তানের ডায়েরি প্রত্যেকটা বইতে লিখে দিয়েছে আল্লাহকে পাওয়ার জন্য একশত ছাব্বিশ তরিকা আছে এর মধ্যে আবার তিস্তিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট শর্টকাট তরিকা সৃষ্টি আর সাবিরিয়া সৃষ্টির জন্ম কবে এই ভারতে কয়েক বছর আগে তাহলে এইটা যদি শর্টকাট তরিকা হয় তাহলে এর আগে যত লোক মারা গেছে তারা সব বাঁকা পথে চলে গেছে সাহাবা একরাম শর্টকাট তরিকা চিনেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম শর্টকাট তরিকা বাতলাতে পারেন নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মান আতাহানি দাখালাল জান্না যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে সোজা জান্নাতে যাবে তাহলে শর্টকাট তরিকা কি চিস্তিয়া সাবেরিয়া না রাসুলের তরিকা এই লোকগুলোর যখন ব্যবসায় হাত পড়ে গেছে এরপরে আমাদের নামে তারা নানা নবপ্রচার শুরু করেছে আমরা এহুদি খ্রিস্টানদের দালাল অশিক্ষিত সেই মুরিদগুলোর লজ্জা লাগে না সব জায়গায় প্রচার করে এরা এহুদি খ্রিস্টানদের দালাল এহুদি খ্রিস্টানদের তো দালাল তারা যারা এহুদি খ্রিস্টানদের তৈরি করা আব্রাহাম লিঙ্কনের তৈরি করা গণতন্ত্র নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে দলের নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কুফাররা বলল শাসনতন্ত্র থাকবে না কুফারদেরকে খুশি করার জন্য দলের নামের থেকে ইসলামী শাসনতন্ত্র বাদ দিয়ে কুফারদেরকে রাজি করাবার জন্য এহুদিদেরকে খুশি করাবার জন্য দলের থেকে শাসনতন্ত্র বাদ দিয়ে খালি ইসলামী আন্দোলন নাম দিয়েছে এহুদি খ্রিস্টানদের দালাল তারা যারা কোরআন হাদিসের থেকে রাসুলের তরিকা বাদ দিয়ে ইসলামে একশো ছাব্বিশ তরিকা ঢুকিয়ে দিয়েছে এহুদি খ্রিস্টানদের দালাল তারা আল্লাহর দেওয়া শরিয়াত আল্লাহর নবীর আনিত শরিয়াতকে বাদ দিয়ে যারা তিস্তিয়া সাবেরিয়া নকশবন্দিয়া কাদেরিয়া এই সমস্ত আজে বাজে তরিকা তৈরি করেছে এহুদি খ্রিস্টানদের দালাল তারা যারা মদিনার ইসলাম কোরআন হাদিসের ইসলামকে বাদ দিয়ে চরমনার ইসলাম সরসিনার ইসলাম আত্মসীর ইসলাম দেওয়ানবাগীর ইসলাম চন্দ্রবাড়ের ইসলাম বিভিন্ন অঞ্চলের ইসলাম আঞ্চলিক ইসলাম প্রতিষ্ঠা করেছে মদিনার ইসলামকে উৎখাত করে দিয়েছে ভাইয়েরা আমার এহুদি খ্রিস্টানদের দালাল তারা যারা এহুদি খ্রিস্টানদেরকে খুশি করার জন্য আল্লাহর আনিত কোরআন সুন্নায় বর্ণিত আজকের মুসলিম জাতি নির্যাতিত নিপীড়িত হচ্ছে তাদের পক্ষে জিহাদের কথা না বলে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণতন্ত্রের কথা গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য তৈরি হচ্ছে এহুদি খ্রিস্টানদের দালাল তারা যাদের ইমাম প্রশিক্ষণের মাঝে এসে আমেরিকার নাচ আমেরিকার নর্তকি এসে ইসলামিক ফাউন্ডেশনের মতো জায়গায় বসে ব্যালে ডান্স করে গেছে এহুদি খ্রিস্টানদের দালাল ঠিক পাও না এখনো এহুদি খ্রিস্টানদের দালাল তোমরা যারা মুসলিম জাতিকে দলে দলে ভাগ করেছ খালি দলে দলে ভাগ করে নাই মুসলিম জাতির টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে ওই চর্ম নারী দেখবেন পাঁচ কল্লি টুপি মাথায় যায় বলে কি পাস করলি মানে ইসলামের পাসবে না আল্লাহর নবীর সাহাবির অবদান নাই এই সমস্ত এটাকে আমি বলি এক রাখাল তিন মালিকের ছাগল পালত ছাগল দেখতে সব একরকম এই মালিকেরটা ওই মালিকের বাড়ি ওই মালিকেরটা ওই মালিকের বাড়ি চলে যায় রাখাল ডেলি মার খায় রাখাল চিন্তা করলে এইরকম মার খাওয়া যায় না প্রতিদিন প্রত্যেক মালিকের ছাগল আলাদা করতে হবে এই জন্য এক মালিকের ছাগল কান ফুটা করলো এটা তুরাবালির ছাগল আর এক মালিকের ছাগলের নাক ফুটা করলো এটা গুড়াবালির ছাগল আর এক মালিকের ছাগলের গায়ে কালার লাগাইল এটা অমুকের ছাগল এখন আর ছাগল চিনতে অসুবিধা নাই এহুদি খ্রিস্টানরাও দেখলো এই মুসলিম জাতি যদি একজন ইমামের নেতৃত্বে থাকে আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল ইমাম জুন্নাতুন ইমাম হচ্ছে ঢাল ওই ইমামকে বায়াত দিয়ে মুসলিম জাতি অঙ্গীকারের হাত দিয়ে ওই মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকবে এইটা যদি মুসলিম জাতি কোন রকম উদ্ধার করতে পারে তাহলে পৃথিবীর এহুদি খ্রিস্টানরা পালাবার জায়গা পর্যন্ত খুঁজে পাবে না এটা যাতে না করতে পারে সেই জন্য এহুদি খ্রিস্টানরা পীর নামক দাজ্জাল তৈরি করে মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে মুসলিম জাতির জাতীয় পর্যায় থেকে উৎখাত করে রাষ্ট্রীয় পর্যায় থেকে উৎখাত করে পীর মুড়িদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে এখন পীররা বয়াত নাই চিস্তিয়া কাদরিয়া নকশাবন্দিয়া হাতে হাত দিয়ে আরেকজনের পিঠে দিয়ে না পারলে পাগড়ি ছড়াইয়া দিয়া না হলে লম্বা দড়ি ছড়াই দিয়া তারপরে বয়াত হচ্ছে এই বায়াত ইসলামে আছে আল্লাহর নবী এরকম তিস্তিয়া কাদেরিয়া নকশাবন্দে বায়াত নিয়েছিলেন এই বায়াতগুলো তৈরি করে মুসলিম জাতির ঐক্য ধ্বংস করে দিয়ে এরা এখন মুসলমানদের যারা সহি কথা বলে যারা মুসলিম জাতির সেই খেলাফত ব্যবস্থাকে পুনরুদ্ধার করার জন্য কথা বলে যারা বলে বীর শব্দের বায়াত নেওয়ার কোনো অধিকার নাই বায়াত নেওয়ার অধিকার একমাত্র আমির উমারা মুসলিম জাতির আমিরের আমার একামতে দিন বইয়াতে দিন কায়েমের সঠিক পথ বায়াতের উপর একটা চ্যাপ্টার আছে বিস্তারিত দলিল সহ লেখা হয়েছে আল্লাহর রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম জাতির একজন লিডার থাকবে গোটা মুসলিম উম্মা তাকে বায়াত দিবে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন ইজা বুয়ালে খলিফা তাইনে একজন খলিফা থাকার পরেও যদি আরেকজন বায়াত নেওয়া শুরু করে আর একজন খলিফা গজায় আর একজন খলিফার দাবিদার উঠে ফকতুলুল আখেরা মিনহুমা তোমরা ওদের দ্বিতীয় জনকে হত্যা করে দাও কতল করে দাও এই কথাটা কি আমার কথা আল্লাহ রাসুল সাল্লামের কথা হাদিসে যদি থাকে তাহলে আমার উপরে খেপে লাভ নেই হাদিসে না থাকলে আমাকে গুলি করো টুকরা টুকরা করা ভক্তি নেই আর যদি হাদিসে থাকে তোমরা যদি না পাও আমাদের কাছে আসো পড়াইয়া দেই কারণ তোমরা পীরের পুত্র পীর হয়েছ গদ্দি নাসিন হয়েছ তোমরা যদি হাদিস কোরআন না পড়ে থাকো আসো আমরা তোমাদের বের করে দেই পড়াইয়া দেই এরপরে যে হাদিসের ভিতরে থাকে পাওয়া যায় তবা করো মুরিদদেরকে বাঁচাও নিজেও জাহান নাম থেকে বাঁচাও মুরিদদেরকে বাঁচাও এইরকম তরিকার বায়াত নেওয়ার অধিকার তোমাকে কেউ দেয় নাই ইসলামিক খেলাফত ব্যবস্থা কায়েম হলে এই সব পীরদেরকে একাত্র করে মাঠে জড়ো করা হবে এরপরে আল্লাহর নবীর নির্দেশ বাস্তবায়ন করা হবে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন ইদা বুয়ালে খালিফা তাইনে যখন একজন খলিফার বর্তমানে আর একজন খলিফা গজায় আর একজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়ে যায় ফাকতুলুল আখেরা মিনহুমা তোমরা ওদের দ্বিতীয় জনকে কতল করে ফেলো হত্যার নির্দেশ করেছেন কে তাহলে মুসলিম জাতির সেই গুরুত্বপূর্ণ খেলাফত ব্যবস্থা এত গুরুত্বপূর্ণ বিষয় আপনি চিন্তা করে শেষ করতে পারবেন না আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন আল্লাহর নবীর লাশ দাপন করা হয় নাই যতক্ষণ পর্যন্ত খলিফা নিযুক্ত হয় নাই আল্লাহর নবীর লাশ প্রায় তিন দিন পর্যন্ত পড়ে আছে দাফন বিহীন পড়ে আছে কারণটা কি কারণ হচ্ছে মুসলিম উম্মা কোন মুহূর্ত খলিফা বিহীন থাকতে পারে না আল্লাহর নবীর মৃত্যুর পরে খলিফা নির্বাচন করতে দেরি হয়ে গেল সেই খলিফা নিযুক্তির পরেই তারপরে আল্লাহর নবীর লাশ দাফন করা হয় আল্লাহর নবীর পরে মুসলিমদের খলিফা নির্বাচিত হলেন তার নাম কি কয়জন খলিফা ছিলেন আবু বকরের পরে খলিফা কয়জন তার নাম কি অমরের পরে মুসলিম জাহানের খলিফা কয়জন তার নাম কি এই রকম ভাবে মুসলিম জাহানের খলিফা থাকবে কয়জন আজকে পীর সাহেবদের খলিফা কয়জন পীর সাহেবরা খলিফা খেলাফত বায়াতের দলিল দেয় কোরআন আয়াতি আমরাও বলি কোরআনে হাদিসে বায়াত আছে তবে সেই বায়াত কোন পীর মুরিদের বায়াত না সেই বায়াত কিসের মুসলিম জাতির জাতীয় বায়াত রাষ্ট্রীয় বায়াত আজকে যদি মুসলিম জাতির সেই বায়াত থাকত তাহলে মুসলিম জাতি গোটা মুসলিম উম্মা একজন খলিফার নেতৃত্বে বায়াত দিত গোটা দুনিয়ার মুসলিম একজন আমিরুল মমিনিন একজন খলিফার কমান্ড মেনে চলত একজন খলিফা হুকুম দিত মুসলিমদের জেহাদ করতে তারা ঝাঁপিয়ে পড়তো জান দিত আজকে সেই মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে একদল এহুদি খ্রিস্টানদের দালাল পীর সুফি নামক চোরেরা মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে চুরি করে মুসলিম জাতির খেলাফত ব্যবস্থাকে ডাকাতি করে চিন্তাই করে খানকায় ঠুকিয়ে দিয়ে মুসলিম জাতিকে এহুদি খ্রিস্টান যারা মার খাওয়াচ্ছে এহুদি খ্রিস্টানদের দালাল পীর সাহেবেরা এহুদি খ্রিস্টানদের দালাল দরগাওয়ালারা এহুদি খ্রিস্টানদের দালাল এই সমস্ত খিলাফত যারা চিন্তাই করেছে তারা বলছিলাম যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দিলেন কিসে ইয়াতলু আলাইহিম আয়াতি এক নাম্বার কাজ সে আল্লাহর আয়াত তেলাওয়াত করবেন এরপর ইউজাক্কিহিম তাজকিয়া করবেন আত্মশুদ্ধি করবেন আত্মশুদ্ধি করবে কি পীর না কোরআন দিয়ে এই আয়াতগুলো দিয়ে মানুষদেরকে বুঝায় গোমরা করে কোরআনে কি আছে আত্মশুদ্ধি আছে আত্মশুদ্ধি করতে পীর লাগবে তা বলল কি কোরআনে বলা আছে ইউজাক্কি হিম এর আগে আছে তার মানে মানুষের আত্মশুদ্ধি হবে কোরআনের দ্বারা কিসের দ্বারা আত্মশুদ্ধি হবে কোরআনের তালিমের মাধ্যমে কিন্তু আমি বলে থাকি একদল মানুষ আছে লুচ্চা ঘরে সুন্দরী বউ থাকলেও ওই পাশের বাড়ির কালা মেয়ের দিকেও তাকাতে লজ্জা হয় না অভ্যাস খারাপ এইরকম লুচ্চা এইরকম খারাপ চরিত্র যাদের এই শ্রেণীর লোকেরা আল্লাহর কোরআনে যথেষ্ট মনে করে না রাসুলের হাদিসে মনে করে না আল্লাহর নবীর দেওয়া অভিফা তাদের যথেষ্ট না আল্লাহর নবীর দেওয়া অভিফা তারা মানে না যতক্ষণ পর্যন্ত পীর অজিফা না দেয় মনটা ভরে না এই পীরের মরিদদেরকে বলেন নামাজের পরে এই তাসবি তাহাদের আছে পরে তারা এগুলো এগুলো পড়ে না কিন্তু বলেন ছয় লতিফার জিকির হাফসে দমের জিকির নাক দিয়ে ফোসফোস করার জিকির এগুলো তারা ঠিকই করে কারণ এগুলো পীর বলেছে কি বলেছে ছয় লতিফার জিকির কোন হাদিসে আছে কোরআনে আছে সাহাবিদের জীবনীতে আছে কোথায় আছে পীরদের কেতাবে আছে কোথায় আছে না পাইলে চরমনাই পীরের বই বেদে মারেফাতের শেষ দিকে দেখেন ছয় লতিফার আলোচনা আছে ওখানেও লিখে দিয়েছে ছয় লতিফার জিকির কোরআন হাদিসে নাই কোরআন পাকে নাই হাদিস শরীফে নাই তবে আল্লাহর অলিগণ আল্লাহকে পাইবার জন্য রাস্তা হিসেবে তৈরি করেছেন এই তৈরি করার আগে যারা মারা গেছে সব আল্লাহকে না পাইয়া মারা গেছে এই সমস্ত ভণ্ডামি শিক্ষা দেওয়া হয় আর এতে খুব মজা পায় ঘাড়ে ঘাড় মিলাইয়া সুরে সুর মিলাইয়া তালে তাল মিলাইয়া লাভ দিয়ে ওঠে দেখবেন ওরা যখন জিকির করে মাহফিলের সামিয়ানা করে সামিয়ানার উপরে বাদর ঝোলে এই বাদর ঝোলা পান্দ্রামি করা ইসলামী শিক্ষা দেওয়া নাই পান্দ্রামি করা বন্ধ হতে পারে শয়তান শিক্ষা দিয়েছে আল্লাহ নবী পান্দ্রামি করা শিক্ষা দেয় নাই ওদের প্রত্যেকটা মাহফিলে বাদর ঝুলে দেখবেন ঝুঁকতেছে বাদরের মতো আবার হুক দৌড় দিয়ে দেয় ওরা যখন জিকির করে তখন পীরের সামনে লাঠিয়ার বাহিনী থাকে লাঠিয়ার বাহিনী কোন জিকির করে পীরের মাথায় পড়ে পীর মরতে পারে সে ভয়ও আছে আবার এই জন্য পীর যে মঞ্চে বসে মঞ্চের সামনে শক্তিশালী টাকরা যুবকদেরকে লাঠি হাতে নিয়ে দাঁড় করা কেউ স্টেজ আসতে না পারে এইসব পাগলামি এইসব ভণ্ডামি শিক্ষা দিয়ে আল্লাহর নবীর উম্মতদেরকে গোমরা করছো আর যারা এর বিরুদ্ধে বলে তাদেরকে ইহুদি খ্রিস্টানদের দাঁড়ার বলছো কামতের মাঠে আল্লাহর দরবারে বিচার হবে তোমাদের ইনশাআল্লাহ ভাইরা আমার আপনারা কাজ করুন এই পীরদের বিরুদ্ধে লড়াই করতে হবে এই পীরদেরকে রুখে দাঁড়াতে হবে গোটা বাংলার জমিন থেকে পীরদের রাস্তা না কবর মাজার রাস্তা সব ধ্বংস করতে হবে ভাইরা আমার ভাইরা আমার ভাইয়েরা আমার বলছিলাম যে বিষয়গুলো জাকাত নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ নবীর দায়িত্ব ছিল কোরআনের ব্যাখ্যা দেওয়া আল্লাহর নবীর দায়িত্ব ছিল কোরআন প্রচার করা এই কোরআন প্রচার করতে গিয়েই তিনি জাকাতের আলোচনা করেছেন জাকাতের বন্টন করেছেন কে স্বয়ং আল্লাহ বন্টন করেছেন কোন পীরের ব্যাখ্যার জন্য রাখেন নাই কোন সুফি সাহেবের ব্যাখ্যার জন্য রাখেন নাই স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বিস্তারিত আলোচনা করেছেন কারণটা কি কারণ হচ্ছে এই মিনহুম মাইয়ালমিজুকা ফিস সাদাকাত হে নবী আপনাকে ওদের থেকে একদল মানুষ সাদাকাতের ব্যাপারে জ্বালাতন করবে জ্বালাতন করবে আপনার কাছে টাকা পয়সা নেওয়ার জন্য কৌশল অবলম্বন করবে ফাইন ও তো মিনহা রব এদেরকে দিলে পরে খুশি আর যখন তাদেরকে দেওয়া না হয় তখন তারা অসন্তুষ্ট হয়ে যায় আমি আলোচনা করছিলাম এই জাকাত বয়ান করেছেন আল্লাহ খাতগুলো আলোচনা করেছেন আল্লাহ কিন্তু জাকাতের নেশাব কি পরিমাণ কি পরিমাণ আদায় করতে হবে এই যে শতকরা আড়াই ভাগ চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ টাকায় এক টাকা একশো টাকায় আড়াই টাকা এক লাখে আড়াই হাজার এক কোটিতে আড়াই আড়াই লাখ এই ভাগটা কি কোরআনে আছে এরকম ভাবে সাড়ে সাত ভরি স্বর্ণের মালিক হলে পড়ে সাড়ে বাউন্ন ভরি রূপার মালিক হলে পড়ে এক বছর স্থায়ী থাকলে পড়ে তার উপরে জাকাত ফরজ কোরআনে আছে এটা কোরআনে জাকাত ফরজ করা হয়েছে এগুলো বয়ান করেছে কে আল্লাহ রাসুল সাল্লাম এখন যদি কোনো ব্যক্তি হাদিস না মানে তাহলে এগুলো মানার কোনো প্রশ্ন আসে মনে রাখতে হবে আমি সে কথা আলোচনা করতে অনেক দূরে চলে গেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসুলকে পাঠিয়েছেন কোরআনের ব্যাখ্যাদাতা হিসাবে হে নবী আপনাকে পাঠানো হয়েছে যাতে করে তাদের প্রতি যে কিতাব নাজেল করা হয়েছে সেই কিতাবের আপনি বর্ণনা করতে পারেন বয়ান করতে পারেন এখন যদি কোনো ব্যক্তি রাসুলের হাদিস না মানে তাহলে সে ব্যক্তি রাসুলের বয়ান মানল না সে ব্যক্তি মুসলিম হতে পারে এই জন্য মনে রাখতে হবে যারা কোরআন মানবে তারা হাদিস মানবে বর্তমানে অনেক ফিতনা ফাসাদ শুরু হয়েছে অনেক ফেরকা শুরু হয়েছে এই লোকগুলো বলে কোরআন যথেষ্ট হাদিস মানার কি দরকার আছে এবং এটা ব্যাপকভাবে শুরু হয়েছে এখন আমি আমার যুবক ভাইদেরকে বলবো দুনিয়ার আনাচে কানাচে যে যেখানে আছো সেখান থেকে নিজেরাও ভালো করে সাবধান হবে অন্যদেরকে সাবধান করবে এই ফেরকার নাম দিয়েছে আহলে কোরআন মানে কোরআন মানি হাদিস মানি না আমরা পরিষ্কার বলতে চাই যেই ব্যক্তি কোরআন মানে হাদিস মানে না বলে দাবি করে কয়েকদিন পর সে বলবে কোরআনে পাঁচক্ত নামাজের কথা নাই কোরআনে রুকু সেজদার কথা বলা আছে কিন্তু পদ্ধতি বলা নাই এরকম ভাবে কোরআনে জাকাতের নেশাব বয়ান করা হয় নাই কোরআনে জাকাতের পরিমাণ বয়ান করা হয় নাই এই রকম ভাবে আস্তে আস্তে ইসলামের মূল বিষয়গুলো ধ্বংস করার জন্য একদল এহুদি খ্রিস্টানদের চক্রান্তে লিপ্ত হয়েছে সেই চক্রান্ত বাস্তবায়ন করার জন্য এই ফেরকাগুলো তৈরি হয়েছে সেই ফেরকার মধ্যে আছে পীরদের ফেরকা সেই ফেরকার মধ্যে আছে আহলে কোরআন ফেরকা সেই ফেরকার মধ্যে রয়েছে বাহাই ফেরকা সেই ফেরকার মধ্যে আছে কাদিয়ানি ফেরকার মধ্যে আছে শিয়া বিভিন্ন ফেরকা তৈরি করেছে এজন্য আমরা সবসময় পরিষ্কার বলি মুসলিমদের কোন ফের কারণ করার অধিকার নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আল্লাহর নবী সাহাবা একরাম তাদের সময় কোনো ফেরকা ছিল তাদের সময় একটা পরিচয় ছিল কি পরিচয় তাদের নাম ছিল মুসলিম এছাড়া আর কোনো পরিচয় ছিল না তাদের দিন এবং দলের নাম ছিল ইসলাম তাদের নাম কি মুসলিমদের মজহব মুসলিমদের দল মুসলিমদের দিন একটাই মাত্র তার নাম কি ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো পরিচয় অন্য কোনো দল অন্য কোনো মত আল্লাহর নবীর যুগে ছিল না সাহাবা ইকরামদের যুগে ছিল না তাবেইনদের যুগে ছিল না কোরআনে নাই হাদিসে নাই এরপরে যারা বিভিন্ন ফেরকা অনুসরণ করবে দল তৈরি করবে যারা দল তৈরি করবে এবং যারা তা অনুসরণ করবে সবগুলো গুমরা হতে পারে বিভ্রান্ত হতে পারে দলার হতে পারে এহুদি খ্রিস্টান নাস্তিক মোরতাদ হতে পারে কিন্তু তারা আল্লাহ রবির রেখে দেওয়া মুসলিম হতে পারে না ভাইরা আমার আমাদের দেশেও আছে কোরআনের এই সুরায় তবার আটান্ন নম্বর আয়াত যে আমাদের দেশে নাই তা না এদেশেও দেখবেন রমজান মাস এলে পরে জাকাত বোর্ড গঠন করা হয় জাকাত বোর্ড আছে না এবং এর সপক্ষে বয়ান করার জন্য একদল আলেমও আছে রেডিওতে টেলিভিশনে বিভিন্ন প্রচার মাধ্যমে এরা প্রচার করে আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই আসলে জাকাত এইরকম ব্যক্তিগতভাবে দেওয়ার বিষয় না জাকাত তো আদায় হবে মুসলিমদের ওই যে খেলাফত ব্যবস্থা কায়েম হলে পরে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় করা হবে এই জন্য জাকাতের আটটা খাতের মধ্যে একটা খাত আছে আমি আলোচনা একটু পরে আসতেছি আমেলিন এই আমেলিন কারা যারা জাকাত আদায় করার জন্য নিয়োগকৃত এদেরকে জাকাতের অর্থ থেকে বেতন দেওয়া হবে এই ক্ষমতা আছে কার সুরায় হজের বাইশ নাম্বার সুরার একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে মুমিনদের সম্পর্কে বলছেন তাদেরকে যদি আমি জমিনে খেলাফত ব্যবস্থা কায়েম করার ক্ষমতা দেই তাদেরকে যদি আমি জমিনে ক্ষমতাবান বানাই রাষ্ট্রীয় ক্ষমতা তাদের হাতে আসে তাহলে তারা চারটা কাজ করবে মৌলিকভাবে কয়টা কাজ খুব ভালো করে শুনুন এই চারটা কাজ যারা করবে তাদের ক্ষমতা আছে জাকাত আদায় করার চারটার তিনটার ক্ষমতা নাই খবরও নাই কেবল একটা মাঝখান থেকে টানি কারণ সুবিধাবাদ জিন্দাবাদ আসুন চারটে কাজ কি এক নম্বরে আল্লাহ তারা বলছেন আকামুসালাতা এক নাম্বার কাজ হলো সালাদ কায়েম করবে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে সালাদ কায়েম করতে হবে আগান হয়ে গেল রাস্তায় কোনো গাড়ি চলবে না মানুষ হাঁটবে না সব দোকানপাট কম বন্ধ হয়ে যাবে স্বর্ণের দোকান পর্যন্ত খোলা রেখে মানুষ নামাজ পড়তে যাবে একটা চোর রাস্তা থাকতে পারবে না আকাম সালাতা এর নাম হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতায় যখন মুসলিমরা যাবে সালাত কায়েম করা থানার ওসি এমামতি করবে এসপি অফিসে এসপি এমামতি করবে এরকম ভাবে ডিসি অফিসে ডিসি মেমতি করবে মন্ত্রণালয়ে মন্ত্রী মেমতি করবে সচিবালয়ে সচিব মেমতি করবে বঙ্গভবনে রাষ্ট্রপতি ইমাম হবে সংসদে স্পিকার ইমাম হবে এরকম ভাবে যখন রাষ্ট্রীয়ভাবে সালাদ গায়েম হবে সালাদের মাধ্যমে কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে যাবে এরপরে জাকাতের মাল আত্মসাত করবে না এই আমাদের অভয় চলে আসবে তারপরে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে ও আতাউ জাকাত এবারে জাকাত আদায় করবে আর যদি সালাদ কায়েম না করে সালাতের খবর নেই অপরদিকে সালাদ খালি কায়েম করে না তা না বিশ্বে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ অর্জন করে যারা দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয় এদেরকে জাকাত বোর্ড গঠন করার অধিকার ইসলাম দেয় না এজন্য আল্লাহ প্রথমে শর্ত লাগিয়েছেন আকামুসালাতা সালাত কায়েম করবে ওয়াতাউ জাকাতা জাকাত আদায় করবে এবারে জাকাত আদায় করতে পারে সালাত কায়েম হয়ে গেছে এখন আর সে জাকাতের টাকা মারবে না গরিবের হক নষ্ট করবে না এবারে বিশ্বাস করতে পারো তিন নম্বর কাজ হচ্ছে ও সৎ কাজের আদেশ করবে রাষ্ট্রীয়ভাবে তাবলিগলাদের মতো না তাবলিগ যারা বলে সৎ কাজের আদেশ ওইটাকে আদেশ বলেন ওটাকে অনুরোধ বলে পরে আদেশ করতে পারে আদেশ কাকে বলে এটাও পড়তে হবে উসুলের কিতাব লেখা আছে কিতাব পড়তে হবে মূর্খদের ইসলামে কোনো স্থান নাই কোরআনের প্রথম শব্দ লেখা পড়ো আর আমরা আছি পড়বো না পিরে বলে শোনো আমর কাকে বলে শুনুন উসুলের কিতাব কমি মাদ্রাসা আলী আমাদের সব কিতাব পড়ে উসুল শাসি নুরুল আনোয়ার এগুলো উসুলের কিতাব পরিষ্কার লেখা আছে আল আমরুব কৌলুল আলা অর্থাৎ ক্ষমতাসীন ব্যক্তি তার অধীনস্থ কোনো ব্যক্তিকে কোন কাজ করার হুকুম দিলে তাকে বলে আমর আদেশ তাকে বলে কি এই ক্ষমতা কার আসছে ক্ষমতা হলে পরে আদেশ করা যায় আর ক্ষমতা না থাকলে আপনি কি করবেন ভাই মেহরবানি করে নামাজ পড়ুন এটাকে আদেশ বলে বাংলায় বাংলাও বুঝে না বাংলাতেই তোমার অনুরোধ আদেশ আর অনুরোধ যদি এক হইতো তাহলে এই শব্দগুলো কেন ডিকশনারি আলাদা আলাদা লেখা আছে বাংলায় যেরকম আদেশ ভিন্ন অনুরোধ ভিন্ন আবেদন ভিন্ন দরখাস্ত ভিন্ন আরবিতে এরকম শব্দ আছে আরবিতে একটা আছে দোয়া অনুরোধ করা ডাকা একটা আছে এলতেমাস আবেদন করা অনুরোধ করা একটা আছে আমর আদেশ করা আমারু বিল মারুফ আদেশ করার জন্য ক্ষমতা হাতে থাকতে হয় এজন্য ইসলাম বলে খেলাফত ব্যবস্থা কায়েম করার মাধ্যমে প্রতিষ্ঠা করার মাধ্যমে সালাদ কায়েম হবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ করবে ওয়া আনিল মুনকার অন্যায় কাজ থেকে নিষেধ করবে নিষেধ একই রকম নিষেধ কোন অনুরোধের নাম না নিষেধ হচ্ছে একটা হুকুম এই চারটা কাজ যারা করবে তাদেরকে হুকুম হলো জাকাত আদায় করবে এই চারটার তিনটার কোনো খবর আছে তিনটার কোনো খবর নাই একটার পক্ষে জোরালো তদ্বির চলে এবারে আসুন এটাকে আমরা বলি যে আসলে আল্লাহ তারা কোরআনে সুরা আবার আটান্ন নম্বর আটান্ন নম্বরতে বলছেন এটা একদল মানুষ আসবে তারা জাকাত নেওয়ার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করবে এরা সেই লোকগুলো এবারে আসুন জাকাতের খাতগুলো আমরা আলোচনা করছি আল্লাহ রাব্বুল আলামিন এবারে জাকাতের খাত নিজে আলোচনা করছেন সুরায় তবার ষাট নাম্বার আয়াতে ইন্নামা সাদাকাতুল ফুকারাই ওয়াল মাসাকিন ফকির এবং মিসকিন এই দুইটা শব্দ আপনারা বাংলায় যারা বিভিন্ন বইটি পড়েন তারা দেখে নেবে বিস্তারিত আমাদের বই তো আছে জাকাতের বই আছে আমার ওখানে পাওয়া যাবে এ নিয়ে বিভিন্ন বিতর্ক আছে ফকির আর মিসকিন কাকে বলে কেউ কেউ বলেছেন একই শব্দ ফকির অর্থ মিসকিন মিসকিন মানে ফকির যার কিছু নাই কেউ একটু পার্থক্য করেছেন যার কিছু আছে সে হলো ফকির আর যার কিছুই নাই সে হলে মিসকিন যাই হোক এই গরিব মিসকিন বলতে আমরা যা বুঝি যাদের কিছু নেই এরা হলো ফকির মিসকিন দুইটা খাত তিন নম্বর খাত হচ্ছে বলে আমিলিন আড়াইহা এই যেটা আগে বললাম একটু আগে যে জাকাত কোনো ব্যক্তিগত দেওয়ার বিষয় ছিল না জাকাত মুসলিম রাষ্ট্র কায়েম হলে তারা বাধ্যতামূলক আদায় করবে এই আদায় করতে কি যে বিভাগ থাকবে জাকাত আদায়কারী আদায়কারীদেরকে বলে আমেলিন তাদের বেতন তাদের অজিফা বেতন ভাতা সবই জাকাতের মাল থেকে দিতে হবে যা তিন নাম্বার খাত ওয়াল মোয়াল্লাফাতে কলুবহম চার নাম্বার হচ্ছে যাদের মনাকৃষ্ট করার জন্য ইসলামের শুরু দিকে ছিল বা যুগে যুগে থাকবে একদল মানুষ মুসলিমরা যেখানে অসহায় কোনো প্রভাবশালী ব্যক্তিকে জাকাত দিলে বলে ইসলাম গ্রহণ করবে এরকম মুসলিম অথবা নতুন ইসলাম গ্রহণ করেছে জাকাত দিলে পরে ইসলামটা একটু দূরেও হবে এদেরকে বলা হয় মোয়াল্লাফাতে কুলু হুম এদেরকে জাকাত দেওয়া যেত এরপর আফির রেখা গোলাম আজাদ করার জন্য গোলাম ছিল আগে দাস প্রথা ছিল মালিকেরা বলতো তুমি দশ লাখ টাকা দিলে স্বাধীন হতে পারবে এই টাকা দিলে থেকে জাকাতের টাকা দিয়ে গোলাম মুক্তি করা যাবে ইসলাম এটাই বুঝতে হবে আমাদেরকে ইসলামের সৌন্দর্য কসমের করলেন কসম করলে কাফারা আছে আপনি কসম করলেন রক্ষা করতে পারেন নাই আল্লাহর কসম এই কাজটা আমি করব কিন্তু করেন নাই কসম ভেঙে গেল আল্লাহর নামের মর্যাদা আছে এই কসমের কাফারা আছে সেই কাফারা বয়ান করতে গিয়ে বলা আছে মিসকিন খাওয়াও না পারলে মিসকিনদের কাপড় চুপড় দাও তা না পারলে গোলাম আদাত করো গোলাম মুক্তি কর বউয়ের সাথে জেহার করেছে বউকে তুলনা করেছে মায়ের মতো তোমার পিঠটা মায়ের মতো এটাকে জেহার বলে এরকম ইলা তোমার সাথে চার মাস কথা বলবো না এই সব কিছুর কাপফারা আছে সেক্ষেত্রেও বিভিন্ন কাপফার মধ্যে একটা আছে গোলাম আজাদ করা এইরকম ভাবে কেউ ভুলে কাউকে খুন করলো তার যে কাপফারা তার মধ্যেও আছে গোলাম আজাদ করা গোলাম মুক্তি ইসলামে গোলাম বানাতে চায় না মানুষকে মানুষের গোলামির থেকে মুক্ত করতে চায় আর পীর সাবরা মানুষকে পীরের গোলাম বানাতে চায় আমরাও মানুষদেরকে পীরের গোলামির থেকে মুক্তি করে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্তি করে একমাত্র আল্লাহর গোলাম বানাবার জন্য চেষ্টা করছে আমরা সকলেই গোলামকার কার ইয়া কানা আবুদু আল্লাহ আমরা কেবলমাত্র তোমারই গোলামি করি কার গোলামি করি আমরা আব্দ তবে কার আব্দ আমরা গোলাম তবে কোনো খাজা বাবার না কোন পীর বাবার না আমরা গোলাম কার নবীরাও গোলাম কার অসাধু আন্না মোহাম্মাদান সব নবীরা আল্লাহর গোলাম সব মমিন্দ্রা কার গোলাম সব মানুষ কার গোলাম মানুষ সবাইকে আল্লাহ চিনেন না তা আল্লাহ যদি চিনেন আমি এটা আগেও বলেছি প্রধানমন্ত্রীর কাছে গেলে ঠিকই সুপারিশ লাগে তবে কার জন্য যাকে প্রধানমন্ত্রী চিনে না তার জন্য আর প্রধানমন্ত্রী যাদেরকে চিনেন তার নিজস্ব লোক যারা তারা যদি প্রধানমন্ত্রীর কাছে কিছু বলতে চায় কোনো সুপারিশের প্রয়োজন আছে আল্লাহ কি সবাইকে চিনেন না সবাইকে জানেন না তাহলে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য পীরের দরকার কিসের জন্য কোরআনে আল্লাহ পরিষ্কার বলেছেন লাকুম ও হে বান্দা তোমরা আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব কোনো পীর লাগবে না কোনো ভায়া লাগবে না খবরদার ভায়া মাধ্যম না তুমি রাত্রে ডাকো আল্লাহকে রমজান মাস শেষ রাতে উঠে আল্লাহকে ডাকুন সারা দেওয়ার মালিককে কোন ভাইয়া লাগবে কোন পীর লাগবে কোন বুজুর্গ লাগবে আল্লাহ আপনাকে চেনেন না আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেছেন হান্নাস ও হে লোক সকল আংতুমুল ফকর তোমরা সব আল্লাহর দরবারের ফকির তোমাদের পীর ফকির মুরিদ ফকির ইমাম ফকির মুক্তাদি ফকির দরগাওয়ালা ফকির দুর্গাওয়ালা ফকির মাজারওয়ালা ফকির সব ফকির আংতুমুল ফুকারা তোমরা সব আল্লাহ দরবারের ফকির আল্লাহ গনিজুল হামিদ ধনী একমাত্র কে ধনী একমাত্র কে চাবো কার কাছে না ফকিরের কাছে আমি এই ব্যাখ্যা বহুবার দিয়েছি যে ধনী আল্লাহ কেন ফকির বললেন দুনিয়ার নিয়ম হচ্ছে একজন ফকির আর একজন ফকিরের কাছে ভিক্ষা চায় না কারণ জানে আমিও যেরকম ফকির ও সেরকম ফকির আমার দেবে আল্লাহ রাব্বুর আলামিন সে কথা ইঙ্গিত করেছেন আনতুমুল ফুকারা ইলাল্লাহ তোমরা সব আল্লাহর দরবারের ফকির তুমিও ফকির তোমার পীর ফকির যখন সাবি ফকির কোন ফকিরের কাছে ভিক্ষা না করে স্বরং আল্লাহর কাছে ভিক্ষা চাও হুকুম দিয়েছেন কে আল্লাহ বলেছেন আল্লাহ গনিজুল হামিদ ধনী হচ্ছেন একমাত্র ভাইরা আমার বলছিলাম অফির রেকাব গোলাম মুক্তি করার জন্য এই গোলাম মুক্তি করা এখন বর্তমানে গোলাম নাই এখন গোলাম গেছে মানুষে গোলাম হয়ে ফকির খেতে পায় না কিন্তু টাকা পয়সা যা কামাই করে পীর বাবার কাছে নিয়ে হাতিয়ে দিয়ে আসে পীর সাহ বলছে গরিব না ধনী এই পীরের এক একটা মার্কেট দেখেন না আপনারা এই চরমনায় পেরে গিয়ে দেখেন রামপুরা টিভি সেন্টারের বিপরীত দুইটা বিল্ডিং আছে দুইটা বিল্ডিং এর মালিক পিসাব নূরের চালা হাউজিং আমেরিকান এম্বাসির বিপরীতে এর বড় শেয়ার হলো পিসাবের কত মার্কেট আর কত বিল্ডিং আছে এরা কত গাড়ি আর বাড়ির মালিক এদের সম্পত্তি হিসাব করে শেষ করা যাবে না আর এই ল্যাংটা লুলা না খেয়ে থাকে খয়রাতি ভিখারি গুলোকে সব টাকা দিয়েছে মুরিদদেরকে পীর সাহেবদেরকে পীরদেরকে দিয়ে আসে আমাদের মনে রাখতে হবে এই লুটেরা এই ছিনতাইকারীরা যারা ধর্মীয় লেবাস পরে বীর নাম দিয়ে খানকা তৈরি করে মাদার তৈরি করে মানুষকে চিন্তাই করছে মানুষদেরকে আল্লাহর গোলামি থেকে মুক্ত করে মানুষের গোলামে পরিণত করেছে এই সব মানুষদেরকে উদ্ধার করার জন্য আমরা আজকে কাজ করছি অফির রেকাব অফির রেকাবের মধ্যে আর একটা খাত আছে বর্তমান যুগের জন্য যেহেতু গোলাম প্রথা নাই বন্দি মুক্তি যারা নির্যাতিত অন্যায়ভাবে যদি কেউ জেলে গিয়ে থাকে এদেরকে মুক্ত করার জন্য এই খাতের জাকাতের টাকা ব্যয় করা যেতে পারে এমনি ভাবে ঋণগ্রস্ত ব্যক্তি যারা আছে ঋণী হয়ে পড়েছে ঋণ মুক্তির জন্য জাকাত দেওয়া যাবে কত দিবেন ঋণ মুক্তি হইতে যত পরিমাণ লাগে একজন লোকের দশ লাখ টাকা ঋণই আছে আপনি থেকে দশ লাখ দিলেন অসুবিধা নাই একজন লোকের চিকিৎসার জন্য টাকার প্রয়োজন জাকাতের টাকা দিয়ে আপনি সাহায্য করতে পারেন কত দিতে পারবেন যে পরিমাণ লাগে তা দিতে পারবেন এই জন্য মনে রাখতে হবে তবে প্রয়োজন অনুযায়ী আবার কাউকে বেশি দিয়ে অপচয় করার সুযোগ দেওয়া যাবে না কোরআনে সে কথাও বলা আছে ওয়ালা তু সুফাহা আমওয়ালাকুম তোমরা বোকাদের হাতে মাল দিও না কারণ ওরা পরিশ্রম করে পয়সা কামাই করে না কামাই করার কি কঠিন শ্রম দিতে হয় তা তারা জানে না যে কারণে গরিবদের হাতে পয়সা গেলে অনেক সময় উড়ায় এদেরকে বুঝে শুনে দেওয়া এরপরে বলা চফি সাবিরিল্লাহ মুসাফির একজন পথিক বাড়িতে ধনী আছে শহরে এসে গরিব হয়ে গেছে তার টাকা পয়সা চিনতে হয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে বাড়ি যাওয়ার টাকা নাই আপনি জাকাতের টাকা থেকে দিতে পারেন ইসলামের বিষয়গুলো দেখবেন মানুষকে কতভাবে সাহায্য করার জন্য ইসলাম সুন্দর সুন্দর পথ দিয়েছে অফিস সাবিল্লাহ অফিস লেটার অফিস হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বলতে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের অস্ত্র কেনার জন্য তাদের সাহায্য করার জন্য তারা বন্দী হয়ে গেলে মুক্ত করার জন্য তাদের পরিবারের সাহায্য করার জন্য জাকাত থেকে অর্থ দেওয়া যাবে সাহায্য করা যায় অফিস সাবিল্লাহ ও এবনুস সাবিল রাস্তার ছেলে এই এবনুস সাবিল হচ্ছে মুসাফের পথিক সে দেশের থেকে বিদেশ চলে গেছে বিদেশে গিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেল অসহায় হয়ে পড়েছে আপনি একে জাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন সে যদিও ধনী বাড়িতে এখন জাকাতের টাকা দেওয়া যাবে এটাকে বলে ইবনুস সাবিল আল্লাহ রাব্বুল আলামিন এই সব খাতগুলো বয়ান করে তারপরে বলছেন ফারিদতাম মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত এটা যেমন তেমন কোনো বিষয় না কোন পীর সাহেবের তৈরি করা অজিফা না পীর সাহেবেরা তৈরি করে দশ ফান্ড আপনি যাবেন বরিশালের জালোকাঠি একটা মাদ্রাসা আছে আপনারা পত্রপত্রিকা দেখেন বিভিন্ন সময় আলিয়া মাদ্রাসার মধ্যে প্রায় এক দুই নম্বর থাকে পরীক্ষার ফলাফলে নেসারাবাদ মাদ্রাসা ওখানে একজন পীর ছিলেন তিনি লিখেছেন দশ ফান্ডে সাহায্য করুন দশ ফান্ড আমি সে উত্তরবঙ্গে মাহফিলে গিয়ে দেখি সেখানেও সে দশ ফান্ডের পোস্টার আছে বড় বড় পোস্টার এই সমস্ত ফান্ড আল্লাহ রসুল তৈরি করেন নাই আল্লাহ রাসুল সাল্লাম তৈরি করেছেন আট ফান্ড পীর তৈরি করলো কয় ফান্ড এরকম তৈরি হয়েছে আল্লাহ আল্লাহ তালা সেজন্য স্পষ্ট বলেছেন এই যে গুলো বয়ান করা হলো এটা কোনো পীর সাহেবের তৈরি করা খাত নয় এটা কোনো বুজুর্গের তৈরি করা খাত নয় এই খাতগুলো তৈরি করেছেন স্বয়ং আল্লাহ সুহান আল্লাহ আলিমুল হাকিম এরপরে আল্লাহ বলছেন আল্লাহ তালা বড় জ্ঞানী এবং বড় কৌশলী আল্লাহ তালা জানেন কার কি প্রয়োজন আছে এই জন্য মনে রাখতে হবে এইভাবে জাকাত গরিবদেরকে আদায় করে দেওয়া পাওনাদেরকে আদায় করে দেওয়া জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনি যাকে দিবেন তাকে বলার দরকার নেই আপনি জানেন যে অমুক ব্যক্তি জাকাত পাওয়ার উপযুক্ত আপনি যদি জাকাতের নিয়াত করে তাকে দেন জাকাত আদায় হয়ে যাবে বলতে হবে না যে তোমাকে জাকাতের টাকা দিলাম দরকার নাই এমনি ভাবে জাকাত দেওয়ার ক্ষেত্রে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে নিকট আত্মীয় যারা আছে এদের জাকাত দেওয়া যায় তবে উপর আর নিচ মনে রাখবেন উপর আর উপর বলতে আমি বুঝাচ্ছি উসুল মানে নিজের বাপ বাপের বাপ বাপের বাপ বাপের বাপ এরকম যত উপরে যাবে এদেরকে জাকাত দেওয়া যাবে না নিজের ফুরু শাখা আপনার থেকে আপনি যাদের থেকে আসলেন আপনার থেকে যারা আসলো এদেরকে জাকাত দেওয়া যাবে না আপনার থেকে বলতে আপনার ছেলে মেয়ে নাতি বুতি এরা এদের জাকাত দেওয়া যাবে না এদেরকে অন্য সাহায্য করবেন এরপরে ডান বাম আপনার মূল বাপকে দেওয়া যাবে না দাদাকে দেওয়া যাবে না কিন্তু বাপের সন্তানদের দেওয়া যাবে বাপের মেয়ে ছেলে মেয়েদেরকে দেওয়া যাবেন মানে ভাইদেরকে ভাই গরিব হয়ে গেছে জাকাত দেওয়া যাবে দাদার সন্তানদেরকে দেওয়া যাবে মানে চাচা ফুফু এদেরকে জাকাত দেওয়া যাবে বাপের ভাই বোন নিজের ভাই বোন যদি আলাদা থাকে জাকাত দেওয়া যাবে অসুবিধা নেই কারণ এরা আপনার মূলও না আপনার শাখাও না এদের জাকাত দেওয়া যাবে অনেক সময় ঋণগ্রস্তকে জাকাত দেওয়া যাবে আপনি টাকা পাইবেন সেই টাকা মনে মনে মাফ করে দিলেন এতে জাকাত তাদের হবে না আপনি বরং তাকে বলেন যে কার থেকে ধার করে সে আপনার ঋণ পরিশোধ করুক এরপরে আপনি জাকাতের টাকা দিয়ে তার ওই ঋণ পরিশোধ করে দেন এরকম কৌশল করা যেতে পারে তবে মনে মনে মাফ করে জাকাত আদায় হবে না আপনি একটা পারেন তাকে জাকাতের টাকা দিতে সে জাকাতের টাকা দিয়ে আপনার ঋণ পরিশোধ করতে পারে এটাও হতে পারে তো এইভাবে ঋণ পরিশোধ করা যাবে এবারে জাকাত দেওয়ার মধ্যে বিভিন্ন খাত আলোচনা করা হলো জাকাতের একটা জিনিস খেয়াল রাখতে হবে জাকাত গরিবদের থেকে নেওয়া ধনীদেরকে দেওয়া না আল্লাহ রাসুল সাল আলাইহি ওয়াসাল্লাম মোয়াজ বিন জাবাল রাদি আল্লাহ আনহুকে ইয়ামান যখন বিজয় হলো মুসলিমদের হাতে আসলো ইয়ামান দেশের দায়িত্বশীল হিসাবে মোয়াজ বিন জাবালকে পাঠাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন তুমি যাদের কাছে যাচ্ছ ওরা আহলে কিতাব ওরা আল্লাহ মানে সবকিছু মানে আসমানি কিতাব মানে সব জানে তুমি কিসের দাওয়াত দিবে এটা আমরা বলি যে আমাদের মধ্যে অমুসলিমদের মধ্যে পার্থক্য কি আজকে এটা আমাদের দেশের মুসলমান জানে না অধিকাংশ মুসলিম জানে না তারা মনে করে মক্কার কাফেররা মুসলমান ছিল না কেন আল্লাহ বিশ্বাস করতো না বিষয়টা কি এরকম আমি এটা বহুবার আলোচনা করেছি আমার বহু বইতে লেখা আছে পড়ে নেবেন কোরআনের আয়াত হাদিস দিয়ে প্রমাণ করেছি মক্কার কাফেররা বিশ্বাস করতো আল্লাহ আছে ওয়ালা ইনসাল তাহুম্মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ হে নবী আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে ওদের সৃষ্টি করেছে ওরা বলবে আল্লাহ সৃষ্টি করেছে সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ সব বিশ্বাস করতো কোরআনে আছে যে আসমান থেকে পানি বর্ষণ করে অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার তরুতাজা করেন কে ফসল উৎপন্ন করার যোগ্যতা দান করেন কে তারা বলবে সব করে কি ওরা কাফের কেন মহাজ বিন জাবালকে আল্লাহর রসুল বললেন ওরা সব মানে এজন্য তুমি প্রথম গিয়ে ওদেরকে শিক্ষা দাও শাহাদাত আল্লাহ তাও হেদের শিক্ষা দাও কারণ তাও হেদ মানে না ওরা জানে না তাও হেদ কি জিনিস এই দেশের মানুষ কয়জন জানে হেদ কি জিনিস তাও হেদের রোকন কয়টা তাও হেদের শর্ত কয়টা পীরের তরিকা কয়টা তা মুখস্থ আছে পীরের তরিকার জিকিরের লতিফা কয়টা তা জিকির আছে মুখস্থ আছে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় তাও হেদ কি জিনিস তাওহিদের রোকন কয়টা তাওহিদের শর্ত কয়টা ইমান ভঙ্গের কারণ কয়টা বলতে পারবে উজু ভঙ্গের কারণ হয়তো কিছু বলতে পারবে নামাজ ভঙ্গের কারণ হয়তো কিছু বলতে পারবে ইমান যে ভঙ্গের কারণ আছে বোধহয় জীবনে শুনেও নাই কারণ পীরদের ধর্মে সব নাই পীরদের ধর্মে আছে তরিকা মানো পীর ধরো পীর পার করে লই যাবে আর কিছু লাগবে না ভাইরা আমার আমি বলতেছিলাম যে বিষয়টা মহাজ বিন জবাল রাজি আল্লাহ আনহুকে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম হুকুম দিলেন তুমি ওদেরকে তাওহিদের শিক্ষা দাও এটা যদি মেনে নেয় তারপরে তাদেরকে জানাও আল্লাহ তালা এতে ব্যাপারে পাঁচ অক্ট সালাদ ফরজ করেছেন এটা যদি মেনে নেয় তারপরে জানাও আল্লাহ তালা তাদের উপরে জাকাত ফরজ করেছেন ওদের ধনীদের থেকে নেওয়া হবে গরিবদের মধ্যে বন্টন করা হবে আমি নিজে নিব না এটাই নিয়ম ইসলামের শিক্ষা আজকে যারা হাফ মুসলিম এদের বোঝা উচিত আজকে সুদী ব্যবস্থায় জর্জরিত হয়েছে মুসলিম জাতি আমি এটা আগে আলোচনা করেছি আল্লাহর রাসুল সাল্লাম বলেছেন আলিয়াদুল উলিয়া খৈরম মিনাল ইয়াদিস সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো এই উপরের হাত যার হবে এটা খালি একটা হাত না উপরের হাত বলতে হতে পারে একটা প্রতিষ্ঠান হতে পারে একটা সমাজ হতে পারে একটা দেশ যেই দেশ দান করবে সেই দেশ উপরের হাত আর যে দেশ নিবে সেই দেশ কি এখন মুসলিমরা দাতা দেশগুলোর কাছে হাত পেতে থাকে উপরের হাত না নিচের হাত এহুদি খ্রিস্টান দেয় ওদের হাত উপরে না নিচের হাত মুসলিম কোথায় চলে গেল যেই জাতিকে আল্লাহর নবী শিক্ষা দিলেন আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে ভালো তোমাদের হাত যেন কখনো নিচে না নামে তোমাদের হাত থাকবে উপরে দিবে এহুদি খ্রিস্টান তোমাদের থেকে নিবে ওরা ভিক্ষা করবে তোমাদের কাছে সেই মুসলিম জাতি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে ভুলে গিয়ে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করে এখন তারা ভিক্ষার হাত দাঁড়াত করে সবসময় আমি বলেছিলাম এরা রাস্তার ভিক্ষুকদেরকেও হার মানিয়েছে রাস্তার ভিক্ষুকরা ভিক্ষা নেয় ভিক্ষা দেওয়ার সময় শর্ত দিলে তাকে মানে না আমার দেশে যারা ভিক্ষা দেয় মুসলিম দেশগুলোকে এই তাতা দেশগুলো এই দেশগুলোকে ভিক্ষা দেওয়ার সময় শর্ত লাগায় এরপর অনেক সময় আবার ভিক্ষার টাকা কেটেও রেখে দেয় এই জন্য মনে রাখতে হবে সুদ হচ্ছে ধনীদের থেকে গরিবদের থেকে নেও ধনীদেরকে দাও সুদ মানে কি সুদ মানে হচ্ছে গরিব থেকে নাও ধনীদেরকে কেমনে ব্যাংকে টাকা রাখে ধনীরা না গরিবরা ধনীরা এই ধনীদের টাকা ব্যাংকের মাধ্যমে ঋণ নিল গরিব গরু কিনলো হালের গরু ফসল উৎপন্ন করলো চাষ করলো শ্বাস কিনলো বন্যায় এসে গরু ও মরলো ফসল নষ্ট হলো গরিব ফতুর হলো ধনির সুদ কি মাফ হবে এবারে ধনির সুদ দেওয়ার জন্য ওর জমি বিক্রি করো বউয়ের স্বর্ণ বিক্রি করো না হলে খেজুর গাছের সঙ্গে বেঁধে টানাও দেখেন না দৃশ্য হ্যাঁ ছবি এসেছে পত্রিকায় এমনি ভাবে এক দিয়ে গরিব ফতুর হচ্ছে আর ধনীরা ধনী হচ্ছে এ হলো সুদ গরিবদের থেকে নেও ধনীদেরকে আর জাকাত কাকে বলে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন তু খাজুমিন আগ্নিয়াইহিম ধনীদের থেকে নেও গরিবদেরকে সুদের অবস্থা কিরকম যে টাকায় টাকাটা নেই গল্প আছে তো এক গরিব শুনলো টাকায় টাকাটা নেই ব্যাংকে চলে গেছে ব্যাংকের ম্যানেজারের সামনে টাকার স্তূপ ক্যাশিয়ারের সামনে সে চিন্তা করলো টাকায় টাকা টানে নিজের পকেটে ছিল দশ টাকা ছুঁড়ে মারলো ওই ক্যাশের টাকার ভিতরে যে দেখি ওই দশ টাকায় ওখান থেকে কিছু টাকা টেনে আনে কিনা অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে আছে টাকা আসে কিনা এর মধ্যে গার্ড গার্ড এসে পুলিশ এসে ধরলো ওকে ঘাড় চেপে ধরলো ওই বেটা তুই কি চিন্তায় কেনা টাকা কইছে স্যার আমি কোনোটাই না কি দেখছো ওখানে আমি শুনেছিলাম টাকায় টাকা টানে আমার পকেটে দশ টাকা ছিল তাই ওখানে ছুঁড়ে মারলাম দেখলাম যে টাকা তো চলে গেল আমার টাকায় টাকা আনা দূরের কথা ওই টাকা তো নিজেও ফিরে আসতেছে না পুলিশ বলল তুমি ঠিকই শুনেছ টাকায় টাকা টানে তবে তবে বেশি টাকায় কম টাকা টানে কম টাকায় বেশি টাকা টানে না ওই যে ক্যাশের সামনে বেশি টাকা তোমার দশ টাকাকে এমন ভাবে টেনে ধরেছে ও আর ওখান থেকে ঘাড় ফিরে আবার সুযোগ পাচ্ছে না এটা মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাম কোরআনের মাধ্যমে আল্লাহ প্রদত্ত থাকার ব্যবস্থা চালু করেছেন সেখানে পরিষ্কার বলা হয়েছে তু খাজুমিন ধনীদের থেকে নেওয়া হবে গরিবদেরকে দেওয়া হবে এটা আমাদের ভালো করে বুঝতে হবে এরপরে গরিবদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে আপনি কোন গরিবদেরকে তালাশ করে দিবেন এটা মনে রাখতে হবে গরিব দুই রকম এক প্রকারের গরিব হচ্ছে মানুষের দরবার ভিক্ষা করে বেড়ায় আল্লাহ রাসুল সাল্লাম বলছেন বুখারি মুসলিম হাদিস লাইসাল মিসকিনু আল্লাযী ইয়াতুফু আলান নাস ওইটা আসল মিসকিন না যে মানুষের ধারে ধারে ঘুরে তার উদ্দুহুল লুকমাতু আর লুকমা তারা তামরাতু আত্তামরাতান এক লোকমা দুই লোকমা এক একটা খেজুর দুটো খেজুর একটা দুই টাকা দিলে চলে যায় এইটা আসল মিসকিন না ওয়ালা কিন্নাল মিসকিন আল্লাদি লা ইয়াজুদু গিনান ইউগনিহি ওয়ালা ইউফতানু লাহু ফায়াতাসাদদাক আলাইহি আসল মিসকিন তো ওরা যাদের কাছে নিজের চলার মতো ব্যবস্থা নাই কষ্ট করে খেতে পায় না কাপড় চোপড় কিনতে পারে না অথচ ওয়ালা ইউফতানু লাহু ফায়াতাসাদদাক আলাইহি তাকে বোঝাও যায় না যে তাকে মানুষ দান করবে ওয়ালা ইয়াকুমু ফায়াসআলুন নাস মানুষের কাছে গিয়ে ভিক্ষাও করে না চায় না এইরকম ভদ্র গরিব আত্মসম্মান মর্যাদামূলক যারা চলে এরকম গরিবদেরকে তালাশ করে জাকাত দাও কোরআনের সুরায় বাকারার দুইশো তেহাত্তর নম্বর হাতে বলা হয়েছে আল্লাহ তারাও বলছেন ওই সমস্ত ফকির মিসকিন গরিবদেরকে তোমরা জাকাত সদাকা দান করো যারা আল্লাহর রাস্তায় আটকে আছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে আল্লাহর রাস্তায় দুশ্মনদের মোকাবেলায় যুদ্ধে রত আছে আল্লাহর রাস্তায় দিনে এলেম অর্জন করতে রত আছে আল্লাহর রাস্তায় যারা আটকে আছে বন্দী হয়ে আছে তারপরে ফিল আরদে এরা যে খেতে খামারে কাজ করবে ব্যবসা বাণিজ্য করবে সেই সুযোগ তাদের নাই এরা যদি কাজ করতে যায় তাহলে এই খেদমত করবে কারা ইসলামের কাজ করবে কারা ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ আল্লাহ তাআলা কি সুন্দর করে চিত্র তুলে ধরেছেন ইয়াহসাবুহুমুল জাহিলু মূর্খ লোকেরা দুনিয়াদার লোকেরা এদেরকে মনে করে কি মনে করে আগ্নিয়া ধনী মনে করে তা আফসুস তাদের আত্মসম্মান বজায় রেখে চলার কারণে তাদের লেবাস পোশাক দেখে তাদেরকে মনে করা যায় না তার অভাবে আছে তুমি তাদের লক্ষণ দেখলে বুঝতে পারবে এরা মানুষের কাছে গিয়ে যাচনা করে না এইরকম গরিব যারা দিনই কাজে আটকে আছে এদেরকে সাহায্য করো এই কারণে ওরা মায়কেরাম লিখেছেন দিনই প্রতিষ্ঠানে যারা সত্যিকার কোরআন হাদিসের এলেম শিখে এইসব মাদ্রাসা লিল্লা বোর্ডিং সাহায্য করা যাবে এরকম ভাবে এতিমদের জন্য গরিব মাদ্রাসার জন্য যদি ঘর করে দেওয়া যায় তাও না জায়েজ না আমার দেশে একটা ফতুয়া প্রচারিত আছে যে জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা ঘর করা যায় না এটা আমার কাছে সঠিক না বরং গরিবদের জন্য এতিম পালার জন্য যদি ঘর করতে হয় সে ঘর করার জন্য জাকাতের টাকা দিয়ে ঘর করা যাবে কারণ এতিমদের থাকার ব্যবস্থা করা যাবে এমনি ভাবে জাকাতের টাকা দিয়ে দিনই কিতাব কিনে দেওয়া যাবে গরিব আপনি টাকা দিলেন খাওয়ার জন্য এখন তার এই দেহটা পালার জন্য টাকা দিলেন রুহু পালা টাকা দিতে হবে না পেটের ক্ষুধা নিবারণ করার জন্য যদি জাকাতের টাকা দেওয়া জায়েজ হয় ইমানের ক্ষুধা পূরণ করার জন্য সহি দিনই কিতাবগুলো কিনে দেওয়া বতরিকে আওলা জায়েজ হবে আর বেশি জায়েজ কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তালাবুল এলমে ফরিদ আলা কুল্লি মুসলিম দিনই এলেম অর্জন করা প্রত্যেকটা মানুষের জন্য মুসলিমের জন্য ফরজ দিনই এলেম অর্জন করার জন্য এদেরকে সহি দিনই কিতাব কিনে দেওয়া আকিদার কিতাব কিনে দেওয়া জাকাতের টাকা দিয়ে এটা যায় আছে বরং উত্তম পন্থ হবে এটা এই জন্য মনে রাখতে হবে জাকাত আমরা দিব তবে যে সকল মাদ্রাসায় বেদাত শিক্ষা দেওয়া হয় যেসব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় বাবারা তোমরা লেখাপড়া শেষ করে যাচ্ছ জাহের এলেম অর্জন করেছো এখন গিয়ে কোন একজন হকানি পীরের কাছে বয়াত হইয়া মরিদ হয়ে যাও নইলে কিন্তু আল্লাহকে পাইবা না এই সব জায়গায় জাকাত দেওয়া যাবে না যে সব জায়গায় শিক্ষা দেওয়া হয় বউ তালাক দিলে হিলা করে আবার জায়েজ করার পদ্ধতি আছে এই সমস্ত হিলার পদ্ধতি শিক্ষা দেওয়া হয় এরকম ভাবে যে সব জায়গায় শিক্ষা দেওয়া হয় জাকাতের হিলা ফরজ লাগবে না জাকাত থেকে বাঁচা যায় কেমনে বাঁচা যায় তোমার জাকাত ফরজ হলো বছর শেষ হইলে পরে জাকাত দিতে হবে বছর পূর্ণ হওয়ার এক সপ্তাহ আগে বউকে মালিক বানাই দাও তাহলে তুমি তোমার মালিক এক বছর পূর্ণ হওয়ার জাকাত ফরজ নাই বউ মালিক হয়ে গেল আবার বউর মালিকানা যখন থাকলো বছর পূর্ণ হওয়ার আগে এক সপ্তাহ আগে স্বামীকে দিয়ে দিল স্বামী মালিক হয়ে গেল এরপরে স্বামী আবার মালিকে আবার ছেলেকে দিল এরকম ঘুরাও তাহলে আর জাকাত দেওয়া লাগবে না তাবিল শিখায় এই সমস্ত ভণ্ডামি যেসব মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় পীরের কাছে মরিদ হওয়া তিস্তিয়া তরিকা সাবরিয়া তরিকা যেই সব মাদ্রাসায় মানুষ মরলে পরে খতম পড়ার জন্য শকুনের মতো ঝাঁপাইয়া পড়ে এটা আমি আগে আলোচনা করেছি যে ছাত্রদেরকে এইরকম তৈরি করা হচ্ছে খতমে খাজে গান খতমে নারিয়া তারপরে কি আছে খতমে ইউনুস অমুক তমুক এই সমস্ত খতম তৈরি করেছে এখন আর একটা বেদাত চালু হয়েছে বদরের যুদ্ধে সাহাবায়কেরাম যুদ্ধ করেছেন ইসলামের জন্য কয়জন ছিলেন তিনশো তেরো জন বিভিন্ন মাদ্রাসায় দেখবেন তিনশো তেরো বদরি কমিটি আছে আল বদর কমিটি এই বদরি কমিটি তৈরি করে করে কি আপনি প্রতি বছর এক হাজার বা দুই হাজার টাকা দেন তাহলে তিনশো তেরো জনে কত টাকা পাইল আবার বড় বড় শহরে পাঁচ হাজার টাকা বাৎসরিক পাঁচ হাজার টাকা দিবেন তাহলে পাঁচ হাজার টাকা যদি এক একজনে দেয় তিনশো তেরো জনে কত হয় এই টাকা কামাই করার জন্য তিনশো তেরো বদরী সাহাবিদের নামে কমিটি করা আছে বিভিন্ন মাদ্রাসায় ফাঁসেক ফুজ্জার সুৎখোর ঘুষখোর মদখোর জুয়াচোর এইগুলোকে এক একজন বদরী সাহাবির নাম দিয়া বদরি কমিটি করে সাহাবি বানাই দিল কি আজীব অবস্থা আল্লাহর নবীর সাহাবাই কেরামদের নাম পর্যন্ত বিক্রি করছে না নিজের স্বার্থ উদ্ধারের জন্য সাহাবাই কেরামদের নাম বিক্রি করে খাচ্ছে এই সব মাদ্রাসায় জাকাতের টাকা দিয়ে নিজের মাল অপচয় করা হচ্ছে এবং শিরিক আর বেদাত কাজকে প্রচার করার জন্য শিরিক আর বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য শিরিক আর বেদাতের পক্ষে যুদ্ধ করার জন্য আর যারা হকের কথা বলে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই মাদ্রাসাগুলো সাহায্য করা হচ্ছে এই জন্য যারা সত্যিকার অর্থে হকের পক্ষে আছেন আমি তাদেরকে বলবো কোন বেদাতিকে কোন বেদাতি মাদ্রাসাতে কোন সময় আপনারা জাকাত ফেতরা টাকা দিবেন না আমার বইতে লেখা আছে বেদাতদেরকে জাকাত দেওয়া নিষেধ আছে জাকাতের বই খুলে দেখবেন আমি এই মাসটা লিখে দিয়েছি খুব বেদাত জাকাত দেওয়া যাবে না ভাইরা আমার এ ফতু আমার না এ ফতু আগের যারা আসলা আছে এমনি তাইমা রহমতুল্লাহ মজমাতুল ফাতাওয়া নামকে লিখেছেন আমি রেফারেন্স উল্লেখ করে দিয়েছি যাই হোক আজকে আমরা জাকাতের খাত গুলি আলোচনা করলাম এছাড়া আরো জাকাতের মাত্রা আমরা আগে আলোচনা করেছি আমাদের বইতে দেওয়া আছে জাকাত কিতাবুল জাকাতের ভিতরে এরপরে যদি আরো কারো কিছু জানার থাকে জেনে নিবেন তারপরে সহি শুদ্ধভাবে জাকাত দিবেন জাকাত আমি আগেও বলেছি এটা কোনো অনুগ্রহ না অনুকম্পা না লামসাম দিয়ে দিলাম জাকাত হচ্ছে ধনীদের মালের মধ্যে গরিবদের নির্ধারিত অংশ নির্দিষ্ট অংশ ওই পুরা হিসাব করে প্রত্যেকটা পাই পাই হিসাব করে যে কয় টাকা পাবে এই কয় টাকা আদায় করতে হবে নইলে জাকাত ফরজ আদায় হবে না লামসাম দিলে হয়তো দান হবে দানের সব পাবেন জাকাত আদায় হবে না আরো যদি কোনো প্রয়োজন হয় আমরা জেনে নিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং সুন্না মোতাবেক চলার তৌফিক দান করুন আমিন আমাদেরকে সহিভাবে দিনের উপরে চলার তৌফিক দান করুন আমিন ওসল্লাল্লাহু তাআলা নবীর মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক